আর কত বল লাঞ্ছিত হবে নূর নাবির উম্মাদ প্রভু এক্ষুনি তুমি দাও ভেঙে দাও সব বাতিলের তপ বুকের ভেতর কি যে হাহাকার দিবানিশি খেলা করে ইরাকের ওই পবিত্র ভূমি বাতিলেরা নিল কেড়ে আর কত বল রক্তে রাঙ্গা হবে গো মুসলমান প্রভু এইবার তুমি দেখাও তোমার কুদ্রাতেরি শান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার বসান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার বসান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার গোসান এই বিশ্ব দেখুক ফের সত্যের জুড় যেন এই ওমানি সাধুর হয়ে যায় দূর এই বিশ্ব দেখুক ফের সত্যের জুড় যেন এই ওমানি সাধুর হয়ে যেন জাগতে পারে নতুন করে যেন জাগতে পারে নতুন করে যেন জাগতে পারে নতুন করে বিশ্বের মজলুম মুসলমান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এই আর ভূকবসান আমরা আর কত মার কাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূকবসান জানি জানি প্রভু গোনা করেছি ভীষণ ক্ষমা করো দয়াময় পাপিগণ জানি জানি প্রভু গুণা করেছি ভীষণ ক্ষমা কর পাপি পাপিগণ আর বারে বক্ষে দাও সেই বল বীরত্ব দেখাক সে বীর না দল আর বারে বক্ষে দাও সেই বল বীরত্ব দেখাক সে বীর না দল যেন ওই মিনারে এমনি করে আবার ফুকারিয়া যান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূগ বসান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূগ বসান দাও সেই হিম্মাত বীর দে দুবাহুতে বল দাওয়ালি উমরে দাও সেই হিম্মত বীর খালিদের দুবাহুতে বল দাওয়ালি উমরে করে দাও চূর্ণ বাতিলের তপ সবুজের সমারোহে জাগুক জগৎ করে দাও চূর্ণ বাতিলের তপ সবুজের সমারুহে জাগু জগৎ দেখো সায়না যে আর হে পরুয়ার দেখো সায়না যে আর হে পরুয়ার দেখো সায়না যে আর লাঞ্ছনা বঞ্ছনা এত অপমান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূপ বসান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনা এইবার ভূপ বসান সব ব্যথা সয়ে যেন থাকতে পারি চিরকাল টুট দাসতে তুমরি সব বেতা সয়ে যেন তাতে পারি চিরকাল টুট দাসতে তুমারি প্রাণ চলে যায় যাক নাই কোনো ভয়ে তোমার করুণা পেলে আনব বিজয়ে প্রাণ চলে যায় যাক নাই কোনো তোমার করুণা পেলে আনব বিজয় প্রাণে শক্তি দিও হে মহাপ্রিয় প্রাণে শক্তি দিও হে মহাপ্রিয় প্রাণে শক্তি দিও হে মহাপ্রিয় দিনের পথেই যেন দিতে পারি প্রাণ আমরা আর কত এত লাঞ্ছনার এইবার আমরা আর কত মার রহমান এত লাঞ্ছনার এইবার এই বিশ্ব দেখুক ফের সত্যের জুড় যেন এই অমানি সাধুর হয়ে যায় দূর এই পারে নতুন করে যেন জানতে পারে নতুন করে যেন জাগতে পারে নতুন করে বিশ্বের মজলুম মুসলমান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূ কবসান আমরা আর কত মার কাটাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূকবসান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূকবসান আমরা আর কত মার খাবো হে রহমান এত লাঞ্ছনার এইবার ভূকবসান